আহলান সাহলান মারহাবান এলো মুক্তি রাহবান আহলান সাহলান মারহাবান এলো মুক্তি রাহবান আহলান সাহলান মারহাবান এলো মুক্তি রাহবান জোগাড় করার সময় না জাতের সামান একটা বছর পর ঘুরে এসেছে রমজান একটা বছর পর ঘুরে এসেছে রমজান আহলান সাহলান মারহাবান এলো মুক্তির আহ্বান আহলান সাহলান মারহাবান এলো মুক্তির আহ্বান জোগাড় করার সময় না জাতের সামান একটা বছর পর ঘুরে এসেছে রমজান একটা বছর পর ঘুরে এসেছে রমজান নীল আকাশে বুকে দেখি এক ফালি চাঁদ দেখি এক ফালি চাঁদ রাখব রোজা খোদার প্রেমে স্বপ্নের সাদ স্বপ্নের সাদ নীল আকাশের বুকে দেখি এক ফালি চাঁদ দেখি এক ফালি চাঁদ রাখবো রোজা খোদার প্রেমে স্বপ্নে রুষা আহা স্বপ্নে রুষা নীল আকাশের বুকে দেখি এক ফালি চাঁদ রাখবো রোজা খোদার প্রেমে স্বপ্নে রুষাদ নীল আকাশের বুকে দেখি এক ফালি চাঁদ রাখবো রোজা খোদার প্রেমে স্বপ্নের সাদ আহলান সাহলান মারহাবান এলো মুক্তির আহ্বান আহলান সাহলান মারহাবান এলো মুক্তির আহ্বান জোগাড় করার সময় না জাতের সামান একটা বছর পর ঘুরে এসেছে রমজান একটা বছর পর ঘুরে এসেছে রমজান বারো মাসে সম্মানী মাস তবু সেরা তুমি তবু সেরা তুমি সকল পাপের ক্ষমানি এসেছ তুমি আহা এসেছ তুমি বারো মাসে সম্মানী মাস তবু সেরা তুমি তবু সেরা তুমি সকল পাপে ক্ষমানি এসেছ তুমি আহা এসেছ তুমি বারো মাসের সম্মানী মাস তবু সেরা তুমি সকল পাপের ক্ষমানিয়ে এসেছ তুমি বারো মাসের সম্মানী মাস প্রভু সেরা তুমি সকল পাপের ক্ষমা নিয়ে এসেছো তুমি আহলান সাহলান মারহাবান হেলো মুক্তি রাহবান আহলান সাহলান মারহাবান হেলো মুক্তি রাহবান জোগাড় করার সময় না জাতের সামান একটা বছর পর ঘুরে এসেছে রমজান একটা বছর পর ঘুরে এসেছে রমজান একটা বছর পর ঘুরে এসেছে রমজান